بالمرء كذبا أن يحدث بما سمع رواه মুসলিম আও কামা قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অপার অনুগ্রহে অশেষ মেহরবানিতে আরাফার ময়দানে একত্রিত হওয়ার পর হাজি সাহেবগণ আপন আপন গন্তব্যে সহি সালেম সুন্দর ও সুষ্ঠুভাবে সাবলীলভাবে হজ পালন করে আপন আপন গন্তব্যে পৌঁছতে শুরু করেছে অনেকে পৌঁছে গেছেন ফালিল্লাহিল হামদ আল মিন্না জিলহাজ মাস চলছে ঐতিহাসিক যেমন এবাদত বন্দেগী জিকির আজকার অনেক কিছু এই জিলহাজ মাসের সাথে জড়িত এর মধ্যে হৃদয় বিদারক প্যাথেটিক পূর্ণ অনেক ঘটনা প্রবাহ বিরাজমান রয়েছে এই জিলহাজ মাসে মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল মুসলিম জাহানের খলিফা উসমান ইবনে আফফান রাজি আল্লাহ তালানহু যাকে আল্লাহ পাক দুনিয়াতেই শাহাদতের সার্টিফিকেট দিয়েছিলেন নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে রাজি আল্লাহ আনহু আল্লাহু ওসমান ইবিন আফান রাজি আল্লাহ তালানহু তিনি মুসলিম জাহানের এক অনন্য ব্যক্তিত্ব যার অবদান আজও পর্যন্ত মুসলিম বিশ্বে বিরাজমান রয়েছে আপনারা জেনে থাকবেন অনেকেই আবার হয়তো অনেকে জানেন না মদিনাতে যেদিন পানির ব্যবস্থা ছিল না রসুল্লাহ সাল্লাম বললেন তারা বীরা রুমা ফালাহুল জান্না যে ব্যক্তি রুমা নামক কুয়া খরিদ করবে তার জন্য জান্নাত ওসমান এমনি আফান রাজি আল্লাহ তালানহু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে রোমা নামক কুয়া খরিদ করলেন হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে বর্তমান বাজারে যার অনেক মূল্য ওসমান রাজি আল্লাহ তালানু রোমা নামক কুয়া খরিদ করলেন খুব সুকৌশলে সুন্দরভাবে যে ঘটনা আপনারা একাধিকবার শুনেছেন মদিনার ইহুদি রোমা নামক কুয়ার পানি বিক্রি করে তার জীবিকা নির্বাহ হয় ওই কুয়াতে পানি তুলে বিক্রি করেন মুসলমানদের পানির সংকট রসুল্লাহাম ঘোষণা দিলেন জান্নাত যদি পেতে হয় রুমা কোয়া খরিদ করতে হবে ওসমান এবিন আফান রাজি আল্লাহ তালু গেলেন রুমা কোয়া খরিদ করার জন্য জান্নাত জেতার দরকার জান্নাত ছাড়াতে তিনি কিছু বোঝেন না জান্নাত প্রয়োজন কত টাকা লাগবে ইহুদিকে বললেন রোমা নামক কোয়া আমি খরিদ করতে চাই তোমার কত টাকা লাগবে ইহুদি বলল দেখো এটা দিয়ে আমার জীবিকা চলে সংসার চলে এটা দিয়ে আমি পানি বিক্রি করে আমার দিন পথ চলে আমি এটা বিক্রি করে খাবো কি ওসমান বিন আফান রাজি আল্লাহ তালন বললেন ঠিক আছে তুমি অর্ধেক বিক্রি করো আর অর্ধেক থাক বাকি অর্ধেকের পানি তুমি বিক্রি করে জীবিকা নির্বাহ করো অর্ধেক কুয়া আমি খরিদ করব কিন্তু দাম দিব পূর্ণ কুয়ার পূর্ণ কুয়ার দাম দিয়ে অর্ধেক কুয়া আমি খরিদ করব ইহুদি তো খুশিতে আটখানা দারুণ ব্যবহার অর্ধেক কুয়া ভোগ দখল নেবেন আর দাম দিবেন পূর্ণ কুয়ার এরকম সুযোগ আবার হাত ছাড়া করে গেছে ঠিক আছে না কুয়া অর্ধেক খরিদ হয়ে গেল অর্ধেক কুয়া ইহুদি রয়ে গেল আর অর্ধেক ওসমান ইবিন আফানরা রাদিন খরিদ করলেন ইহুদির সঙ্গে তিনি কথা বলতেছেন যে অর্ধেক তো আমার অর্ধেক তোমার পানি অর্ধেক আমার পানি অর্ধেক তোমার এখন এটা বন্টন করা তো সমস্যা কয় বালতি কে তুললো কার লোক কয় বালতি তুলে সমস্যা তবে আমরা একটা চুক্তি করতে পারি একদিন তোমার লোকেরা তুমি পানি তুলবে আর একদিন আমরা তুলব হ্যাঁ তাই হলো ওসমান এমনি আফান রাজি আল্লাহ তালা আনুদির সাথে চুক্তি করলেন যে একদিন পানি আমরা উঠাবো আর একদিন তোমরা উঠাবে এইভাবে দিন চুক্তি হিসাবে শনিবারে যদি মুসলমানেরা নেয় তো রবিবার এই হুদি পানি তুলবে রবিবার যদি ইহুদি পানি উঠায় সোমবারে মুসলমানেরা সোমবার মুসলমান নিলে আবার মঙ্গলবার ইহুদিরা পানি নিল ওসমান ইবিন আফান রাজি আল্লাহ তালু চুক্তি করার সাথে সাথেই ঘোষণা দিয়ে দিলেন হে মদিনার মুসলমানেরা শোন রুমা নামক কুয়া অর্ধেক খরিদ করেছি একদিন পানি তোলার হিসাব আমাদের আর একদিন হলো তাদের যেই দিন আমাদের পানি তোলার পালা হবে আমার পক্ষ থেকে আমি পুরা কুয়া ওই দিনের জন্য অক্ষ করে দিলাম যত পানি তোমাদের লাগে পানি উঠিয়ে নিবে আর আগামী দিনের জন্য পানি জমা করে রাখবে মতো কাজ হল মুসলমানদের পানি তোলার পালি যেদিন এলো মুসলমানগণ পানি তুলে মুসলিমগণ পানি তুলে সাহাবিগণ পানি তুলে পানি ব্যবহার করলেন আর পরের দিনের জন্য জমা রাখলেন এখন পরের দিন ইহুদি পানি উঠিয়ে বাজারে নিয়ে বসে আছে কেউ পানির দাম আর মূলায় না পানি তো ফ্রিতে পাওয়া যাচ্ছে তো পানি আবার ওর কাছে কিনে খাবে কে পরের দিন ওসমান রাজি আল্লাহ পালা সাহাবায় কেরামগণ পানি তুলে নিলেন তারপরের দিনে জন জমা রাখলেন তারপরের দিন ইহুদি পানি নিয়ে আবার বাজারে উঠল ইহুদির পানি কেউ কেনে না ইহুদি এসে ওসমান রাজি আল্লাহ উসমান ধরা তো আমি খেয়েছি ইসলাম মতো তোমার কাছে তোমার বুদ্ধিমত্তার কাছে আমি হেরে গেছি তুমি কুয়া বাকি অর্ধেক কিনে নাও ওই অর্ধেক রাখা না রাখা সমান আমার ব্যবসা শেষ হয়ে গেছে ওসমান রাজি আল্লাহ তালানু বললেন ওই অর্ধেক কুয়া দিয়ে আমার চলবে আর লাগবে না বলে তুমি কিছু দাম দিয়ে নিয়ে না ওটা রাখা আর না রাখা আমার সমান মুসলিমদের বুদ্ধি ছিল কোরআন শূন্য ভিত্তিক যারা জীবন গড়েন তাদের বুদ্ধি থাকে তীক্ষ্ণ তারা মোটা হুঁশের লোক লাঠি নিয়ে রাস্তায় বের হয় আর যারা চিকন হুঁশের লোক বুদ্ধিমত্তা তাদের আছে তারা কায়দা কৌশলে কথা বলে কায়দা কৌশলে মার দেয় আর যারা মোটা হুঁশের লোক এদের প্রথমে খালি নাক পেছে ঘুঁটি মারো আর না লাঠি নিয়ে রাস্তায় বের হও লাঠি নিয়ে রাস্তায় বের হ হইসই করে বাজার গরম করা এটা মুসলিমদের কাজ নয় মুসলিমগণ তারা চলবেন তাদের বুদ্ধিমত্তা দিয়ে বুদ্ধিমত্তার মাধ্যমে কোরআন সন্ন্যার দলিলকে সামনে রেখে তারা সুকৌশলে তাদের কাজ করে যাবেন কাজও হবে সমস্যার সমাধানও হবে ওসমান এমনি আফান রাজি আল্লাহ তালানহু সেদিনে সেই রুমা নামক কুয়া খরিদ করে সেই কুয়াকে আল্লাহর রাস্তা ওয়াকফ করেছিল ছিলেন সেই কুয়ার জায়গাটা এখনো সৌদি প্রশাসন লিখে রেখেছেন বীরে ওসমান রাজি আল্লাহ তালানহু ওসমান রাজি আল্লাহ তালানুর রেখে যাওয়া সেই ঐতিহাসিক রুমা কুয়া তার পাশে আছে অসংখ্য খেজুরের গাছ খেজুরের বাগান সেখানে ফল ফসল কিছু হয় আজও পর্যন্ত সৌদি সরকার ওসমান ইবনে আফফান রাজি আল্লাহ তালানোর অক্ষকৃত এই জায়গার বিক্রয় লব্ধ যত খেজুর হয় আর যত ইনকাম হয় সব উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালানুর নামে আর রাজেহি ব্যাংকে জমা রেখেছে রাজেহি ব্যাংকে ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালানুর নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন এই ক্ষণজন্মা মহাপুরুষ ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালানহুর যার টাকাতে যার সম্পদে বিভিন্ন যুদ্ধে মুসলিমগণ সফলতা লাভ করেছিলেন যার আমলে মুসলিমদের নৌবহর এবং নৌবাহিনীকে সুন্দরভাবে সুবিন্যস্ত করা হয়েছিল মুসলমানদের রণতরী মুসলমানদের যুদ্ধ জাহাজ মুসলমানদের তদানীন্তনকালের পানির জাহাজ দুনকুলা পর্যন্ত পৌঁছেছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সফল খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘিরেছে মুসলমানেরা এই জিলহাজ মাসের হজের কয়েকদিন আগে হজের কয়েকদিন আগে সমস্ত মুসলমানরা হজে যাচ্ছেন আর এই বিচ্ছিন্নবাদী বিরুদ্ধবাদী যাদেরকে বলা হয় খারেজি আকিদায় বিশ্বাসী প্রতিষ্ঠিত মুসলিম শাসকের বিরুদ্ধে যারা বাজার গরম করে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের ভিতরে খারেজি আকিদার বিষ বাষ্প আছে এরা কোথা থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছে প্রথম এর রূপকার এর প্রতিষ্ঠাতা তার নাম হল জনৈক ইহুদি মাতার গর্বজাত সন্তান আবদুল্লা বিন সাবা এই আবদুল্লা বিন সাবা সে বুঝতে পেরেছিল মুসলিম জাতিকে কোনোভাবেই পরাস্ত দমন করা সম্ভব নয় তাই তাদেরকে দমন করতে হলে সুকৌশলে দমন করতে হবে তাই এই আবদুল্লাহ বিন সাবা বাহ্যিক দৃষ্টিতে মুসলিম ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেল কিন্তু ভিতরে ভিতরে তার ইহুদিয়াতকে চালু রেখে ভিতরে ভিতরে স্লো পয়জনিং এর মাধ্যমে উসমান বিন আফফান রাজি আল্লাহ তালানুর বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে খ্যাপিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের কটু মন্তব্য এবং বিভিন্ন ধরনের সন্দেহ মানুষের ভিতরে ঢুকাতে শুরু করল বিরাট লম্বা ইতিহাস মুসলিম যুবকদেরকে যুবকদের মধ্যে এটা সমস্যা ভালো মন্দ বিবেচনা করার জ্ঞান তাদের মধ্যে কম থাকে যার ফলে তারা অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ أن تبينوا أن تبينوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا فتصبحوا على ما فعلتم نادمين يا أيها الذين آمنوا وهذا إيمان এনেছো ইন জাহাকুম ফাসিকুম বিনাবাইন ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে ফাসেক কিভাবে আপনি বুঝবেন লোকটা যে ফাসেক না ভালো বুঝবেন কি করে ওই জন্য উলামা হেকেরামগণ বলছেন ফাসেক খবর নিয়ে আসলো আর ইমানদার খবর নিয়ে আসলো ইমানদারের খবর সঠিক আর ফাসেকের খবর বেঠিক বিষয়টি এমন নয় ফাসেক শব্দের অর্থ হল বাস্তব বিরোধী এখানে ফাসেক শব্দের অর্থ বাস্তব বিরোধী বাস্তব বিরোধী কোন খবর যদি তোমার কাছে আসে যাচাই করে দেখো যাচাই ব্যতীত কোন কথা বলার অধিকার তোমার কি ভালো আর কি মন্দ কি আলেম আর কি জালেম সব এখন একাকার হয়ে গেছে নাম দিয়েছে ফেসবুক ফেসবুক আমাদের এক ভাই নাম দিয়েছে ফাসেক বুক বলে ফেসবুক নয় এটা ফাসেক বুক ফেসবুকের কল্যাণে গোটা পৃথিবীতে দাওয়াতি কাজ পুঁজতেছে এটা ঠিক কিন্তু এই ফেসবুকের মাধ্যমে কে আলেম আর কে জালেম কে লেখাপড়া জানা আর কে না জানা সব শায়েখ ফেসবুকের শায়েক হয়ে গেছে কোথায় ছাত্র কোথায় শিক্ষক কোথায় জানা কোথায় না জানা সব পণ্ডিতি জাহের করতেছে জাহের করাবার জায়গাটা হলো ফেসবুক আর এর খবরে এক শ্রেণীর লোক উত্তেজিত হয়ে যত রকমের পাপ যে কামাচ্ছে কত রকমের তার কোন হিসাবই নেই আল্লাহ আকবর সুহান আল্লাহ আজকে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে কঠিন সমস্যা হল এই মিডিয়ার সন্ত্রাস মিডিয়ার সন্ত্রাস যেটা এটা হল মিডিয়ার সন্ত্রাস এই মিডিয়ার সন্ত্রাস হল সবচেয়ে বড় সমস্যা তাই তো মনের দুঃখে এক সময় বলছিলাম ভাইদেরকে অনেক ভাই দুঃখ পেয়ে থাকেন ভালো মন্দ সব জায়গাতেই আছে এক ধরনের আছেন এক শ্রেণীর আছেন তারা সাংবাদিক তারা সংবাদ পরিবেশন করেন আর আর এক ধরনের আছেন তারা সাংবাদিক নামের সাংঘাতিক সাংবাদিক নামের সাংঘাতিক আপনাকে বলি আপনি তো ভালো মানুষ আপনি তো বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করেন সঠিক কথা বলেন আপনাকে তো বলবার কিছু নেই আমার আমি বলতেছি তাকে যে লোক নয়কে ছয় বানায় ছয়কে নয় বানায় নয় ছয় আমরা শুনেছিলাম নয় ছয় ছয় নয় এই নয় ছয় করিস না বেটা ঠিক করে কথা কো তো নয় ছয় হয়ে গেল তারপরে এই নয় ছয়ের সাংবাদিক তিনি লিখলেন যে ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার ছিয়ানব্বই সালে টাইটেল পাশ করেন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার ছিয়ানব্বই সালে টাইটেল পাশ করেন আর আমরা হলাম তার আদনা দরদার সাগরের আমরা টাইটেল পাশ করেছি বিরানব্বই সালে আমার টাইটেল বিরানব্বই আর আমাদের সর্দার ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের টাইটেল ছিয়ানব্বই সালে সে কথা সাংবাদিকদেরকে বললাম যে আপনারা নয়কে ছয় বানান ছয়কে নয় বানান কারণ ছয় আগে দিলে নয় আগে দিলে ছয় পরে দিলে ছিয়ানব্বই হয় কিন্তু ডক্টর গালিব স্যারের টাইটেল হল ছয় নয় ছয় নয় মানে ঊনসত্তর সাল সিক্সটি নাইন সিক্সটি নাইনে তিনি টাইটেল পাশ করেন সরিষাবাড়ি আরামনগর কামেল মাদ্রাসা থেকে সেদিনে এক যুবক গাড়ির ভিতরে আমাকে বলছিলেন বলছিলেন সরিষাবাড়ি জামালপুর এদের মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু নাই ওদের মগজ ভিলু কিছু নাই কেন বলে ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যার তিনি জামালপুর আসবেন চিনাডুলি এসেন ফাজেল মাদ্রাসায় সম্মেলন আর এরা সম্মেলনে বাধা দিল এদের যদি মগজ থাকতো তাহলে এরা সরিষাবাড়ি কামেল মাদ্রাসার পক্ষ থেকে সম্বর্ধনা দিত কৃতি ছাত্রের গোটা বিশ্বের দরবারে সরিষাবাড়ি মাদ্রাসার নাম পৌঁছে যায় নিজের প্রোডাক্টের দুর্নাম করে নিজের ছাত্রর দুর্নাম করে নিজের ছেলের দুর্নাম করে সে বুদ্ধিমান নয় তার বুদ্ধির অভাব আছে তাদের একটা সুবর্ণ সুযোগ ছিল যে তারা সরিষাবাড়ি কামেল মাদ্রাসার তরফ থেকে একটা সম্বর্ধনা দিয়ে বলতে পারত যে ইনি হলেন আমাদের এই মাদ্রাসার কৃতি ছাত্র উনিশশো সিক্সটি নাইনে উনিশশো সালে এখান থেকে কৃতিত্বের সাথে টাইটেল পাশ করেছেন গোটা বিশ্বে যার পরিচিতি তাহলে ছাত্রের পরিচিতি দিয়ে মাদ্রাসার পরিচিতি হতো ছাত্রের পরিচিতি দিয়ে এলাকার পরিচিতি হতো আমি জিজ্ঞেস করলাম বাবা আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি জামাল কি করেন আপনি বলছে আমি ঢাকা থেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করি আপনি কি আহলাদিস বলেন না আমি আহলাদিস না কিন্তু আহলাদিসদেরকে ভালোবাসি আমি তাদের কার্যক্রম দেখে আশ্চর্য হলাম বলছিলাম যে ছয়কে নয় নয়কে ছয় আজকে ইলেকট্রিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলি ইহুদিদের হাতে প্রিন্টিং মিডিয়া এগুলি ইহুদিদের হাতে আর মুসলিমদের যে মিডিয়াগুলি আছে সেই মিডিয়াগুলির উপরে চড়ছে চরম শকুনের খাবার ইসলামী বস্তুনিষ্ঠ খবর যেসব মিডিয়ায় প্রচার করা হয় সেখানে চলছে শকুনের থাবা কারণ তাদের পক্ষে বললে আলহামদুলিল্লাহ আর পক্ষে না বললে ইন্নালিল্লাহ এ তো গেল যারা ইসলামকে দিনে রাতে মুন্ডু পাঠ করবার জন্য চেষ্টা করে থাকেন বামপন্থী রামপন্থী এবং সেকুলারিজমে বিশ্বাসী বস্তুবাদী চিন্তাধারায় যারা বুধ হয়ে আছে তাদের হালত হলে আর যারা সহিদার লোক এরা আর একটু পানের থেকে চুন খসলে একজন আর একজনের বিরুদ্ধে লেগেই আছে একজন আর একজনের বিরুদ্ধে লেগেই আছে কথাটা ভালো করে শুনবেন কোন ব্যক্তির পার্সোনাল লাইফ নিয়ে কোন ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো মাথা ঘামানো নাই সেটা তার পার্সোনাল লাইফ তার হিসাব তিনি আল্লাহর কাছে দেবেন তার কর্মকাণ্ডে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বক্তব্যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সেই বক্তব্যের প্রতিবাদ জানাই এবং জানাতেই থাকব সে বক্তব্য যদি আমার বাপের তরফ থেকে হয়ে থাকে সে বক্তব্য যদি আমার চাচার তরফ থেকে হয়ে থাকে আল্লাহ পাক বলছেন যে তোমরা হক কথা বলো ইয়া ইউহাল্লাদিন আমান কুন কাউয়ামিনা বিল কিস্তে তোমরা সত্যের সাক্ষী রূপে দাঁড়িয়ে যাও ওয়ালাউ আলা কুম যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় কাজেই এক শ্রেণীর আলেম বলেন আর তালেবেলেম বলেন এই ফেসবুকের কল্যাণে অনেক কথা অনেক কটু মন্তব্য তারা সরিয়ে যাচ্ছেন যেটা যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আমাদের উপায় কি হচ্ছে আমরা এই সমস্ত শিয়া মিডিয়া আর ইহুদিরা তাদের বিভিন্ন জায়গায় পোষ্যপুত্র দিয়ে রেখেছে আর এই শিয়া যারা এরা হলো ইহুদিদের পোষ্যপুত্র এতে কোনো সন্দেহ নেই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইহুদিদের এজেন্ডাকে এই পৃথিবীর বুকে বলবৎ করবার জন্য তারা যেমন শিয়াতন্ত্র মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অনুরূপভাবে কাদিয়ানি ফেতনা এটাও মুসলিমদের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য অহরহ চেষ্টায় তারা লিপ্ত এটাকেই বলা হয় গাজুল ফিক্রি এটাকে বলা হয় গাজুল ফিকরি চিন্তার ভিতরে ভাইরাস ঢুকিয়ে দাও সঠিক আকিদার ভিতরে ভাইরাস ঢুকিয়ে দাও ভাইরাস ঢুকিয়ে দিয়ে মারাত্মক ক্ষতি দেশ ও জাতির করছে আর ব্যক্তিগতভাবে মানুষ প্রতিদিন শত শত মানুষ ইমান হারা হচ্ছে পাট করে একজন লোক ফেসবুকে একটা খবর পরিবেশন করলো তাজা খবর থেকে এলো অমকে এই করেছে তমকে তাই করেছে অমক জায়গায় এই হয়েছে বলতে বলতে বলতে বলতে আর বলার জায়গা নেই যা মনে ধরতেছে তাই বলে যাচ্ছে সাথে সাথে লাইক এবং কমেন্টস এর অভাব হচ্ছে না আর এক শ্রেণীর দিন প্রসারক দিনের প্রসারের নামে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন শায়েক মাসায়েক আলেম ওলামার বক্তব্য তারা রেকর্ড করে করে দিনের প্রচার করে বেড়াল দিনের প্রচার করতে গিয়ে <clears throat> নিজের পছন্দের শায়েক যদি হয় তাহলে সেটা একভাবে দিচ্ছে আর অপছন্দের শায়েক হলে সেটাকে আর একভাবে দিচ্ছে শুধু তাই নয় এখানে এর মধ্যে অ্যাডের মাধ্যমে ভিউয়ার্স বাড়ানোর জন্য এমনভাবে ক্যাপশন দিচ্ছে যে মানুষ টাস্কি লেগে যাচ্ছে কি বলতে দেখি মানে নর্মাল ক্যাপশন দিলে মানুষ অতটা দৃষ্টি আকর্ষণ করে হঠাৎ করে একজনের ছবি দিয়ে দিল পরিচিত একজনের ছবি দিয়ে দিল অথবা এমন একটা ক্যাপশন দিল যেই ক্যাপশন শুনি মানুষ আশ্চর্য হয়ে গেল সৌদি আরবের আলেমেরা মক্কার ইমাম নামাজ পড়তে জানে না এর হলো শিরোনাম মক্কার ইমাম নামাজ পড়তে জানে না এটা হলো শিরোনাম নিচে লেগেছে আমানুল্লাহ মাদানী আমানুল্লাহ মাদানী বলছে মক্কার ইমাম নামাজ পড়তে জানে হ্যাঁ বলেছে কোন লোক হজ করে ফিরে এসে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি হজে গেলে কি দেখলে তে বলছে আমি হজে তো গেলাম কিন্তু নামাজ দিয়ে পড়লাম নামাজ তো হলো না কেন ওই মক্কার ইমাম নামাজ জানে না মক্কার ইমাম নামাজ জানে না এটা কোন হাজি এসে বলছে আর তার প্রতিবাদের জন্য নেগেটিভ সেন্সে কথাটা বলা হচ্ছে আর উনি ওনার ভিউয়ার্স বাড়াবার জন্য ক্যাপশন দিয়ে দিল মক্কার ইমাম নামাজ পড়তে জানে না কে বলেছে এরা বলেছে আমার লামাদানি অমকে এই বলেছে তমকে তাই বলেছে আর শুরু হয়ে গেল এটা একটা যারা সহি কথা বলতে যাচ্ছেন তারা এটা করতেছেন কেন এক শ্রেণীর এই মিডিয়া ব্যবসায়ী তাদের ভিউয়ার্স বাড়ালেই ওর মধ্যে এক দেওয়ার সুযোগ পাবে আর এক দিলেই পয়সা হাজার হাজার টাকা কামাই করতেছে শুধু এই লাইন দিয়ে ডক্টর জাকের নায়ক স্যার বলছিলেন যে আমি যদি সালাতে দাঁড়াই শয়তানের ফাঁকা বন্ধ করে দাঁড়াবো সালাতে দাঁড়ালে পায়ে পা মিলিয়ে দাঁড়াবো শয়তানের ফাঁকা বন্ধ করে দাঁড়াবো আমি যদি মিডিয়া চালাই তা আমার মিডিয়ার মধ্যে কোনো জাহেলিয়াত থাকবে না দিন রাত চব্বিশ ঘন্টা পিস টিভি চলছে তার মধ্যে কোনো এই নর্তকী বা কোনো খারাপ বা কোনো বেপর্দা মহিলার কোনো অ্যাড তো দূরে থাকলো কোন ধরনের দুনিয়াবি কোনো পার্থিবী অ্যাড নাই কারণ অ্যাড ছাড়া চলে এক তো আমাদেরটা চলে না ওনারটা চললো কি করে আল্লাহ রব্বুল আলমিনের উপরে যারা তাওয়াক্কুল করেন তাদের সম্ভব হ্যাঁ সহি আকিদার আলেমের আপনি বক্তৃতা শুনছেন আর তার পাশাপাশি হঠাৎ করে বক্তৃতার মাঝখানে চলে আসলো এক আপনি গিলবেন না তো আপনাকে গিলানো হচ্ছে তো এটা কি এই ব্যবসা করার চেয়ে জুতা বেছে খাওয়া অনেক ভালো চীনা বাদাম বেচে খাওয়া অনেক ভালো ধর্ম নিয়ে ব্যবসা কেন একজন ফেমাস শায়েখের কিছু বক্তব্য কাটপিস করে করে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে নিজের ভিউয়ার্স বাড়াবার জন্য এক ধান্দা পানি তার মানে এর মধ্যে যে কত রকমের সমস্যা আজকে দেখা দিয়েছে যে সমস্যার সমাধান করার জন্য প্রথম প্রয়োজন হল আন্তরিকতা দ্বিতীয় নম্বরে যেটা প্রয়োজন সেটা হল নিঃস্বার্থভাবে কাজ করা কেন আমি দুনিয়ার স্বার্থে আমার দিনের ক্ষতি করব এটা তো ক্ষতি করবার অধিকার তো দেওয়া হয়নি তাকে বলছিলাম যে আজকে মিডিয়ার মাধ্যমে সংবাদের মাধ্যমে খবরের মাধ্যমে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ পাক সতর্কবাণী জানিয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين যদি বাস্তব বিরোধী কোনো খবর আসে যাচাই করো আন্তুস ফাতাবাইয়ানু যাচাই করো أن تصيبوا قوما بجهالة فتصبحوا ولا ما فعلتم তোমরা যা করেছ সেই জন্য তোমরা লজ্জিত হবে লজ্জিত হওয়ার আগেই যাচাই করে কথাটা বল মদিনাতে রামাদান মাস জনৈক বেদুইন ড্রাইভার বেদুইনদের গাড়ি লক্কর ছক্কর থাকে দড়ি দিয়ে বাঁধা থাকে বাম্পার পিছনের মরুভূমির মধ্যে চলে ওদের সব ফিটনেস কম থাকে বেদুইনদের গাড়ি লক্কর ছক্কর থাকে ওর মধ্যে অনেক সমস্যা থাকে পুলিশেও সেরকম বেদুইনদেরকে অতটা ইয়ে করে না মরুভূমির মধ্যে গাড়ি চালায় শহরে ওঠে কম বেদুইন দ্রুত গতিতে মসজিদে নবমী পার্কিং এরিয়ায় গাড়িটা রেখে তারপর উনি ইফতার করার জন্য মসজিদে নবমীতে ঢুকলেন এই গাড়ির গ্যাস সিলিন্ডারের মধ্যে দুর্বলতা ছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়াতে মারাত্মক কোনো ক্ষতি হয়নি কারণ মারাত্মক ক্ষতি হওয়ার সুযোগ সেখানে খুব কম কেন কম সব রকমের ডিফেন্সের ব্যবস্থা সিসি ক্যামেরার মাধ্যমে এবং দায়িত্বশীল এলার সদা সর্বদা সেখানে অ্যালার্ট সবচেয়ে বড় জিনিস হল সেন্টার থেকে সবকিছু মনিটরিং করা হয় কোথায় কোন জায়গায় কি ঘটতেছে মুহূর্তের মধ্যে খবর হচ্ছে এবং সে জায়গায় মোয়াজ্জিন সাহেব দাঁড়াচ্ছেন আর তিনতলা নিচ থেকে সুইচ দিচ্ছে মাইকের মোয়াজ্জিনের দেওয়া লাগে না মাটির নিচে তিনতলা নিচে সুইচ অন করে মোয়াজ্জিন সাহেব দাঁড়ালেন আজান দেওয়ার জন্য সিসি ক্যামেরা নিচে থেকে দেখতেছেন উনি নিচ থেকে মাইকের সুইচ দিয়ে দিল মোয়াজিনের সুইচ দেওয়া লাগে না মোয়াজিন সুইচ আজান শেষ হয়ে গেল সুইচ নিচ থেকে অফ করছে কত রকমের বন্দোবস্ত কারুকার্য আর কত রকমের ব্যবস্থাপনা সেখানে আছে সচক্ষে যারা দেখেনি তারা বুঝতে পারবে আর সেখানে সবাইকে যেতেও দেয় না রেস্ট্রিক্টেড এরিয়া আমরা মদিনা ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়ার সুবাদে একাধিকবার যাওয়ার সুযোগ সেখানে হয়েছে ষোলো কিলোমিটার আনুমানিক দূর থেকে এসির বাতাসটা গ্রহণ করছে ষোলো কিলোমিটার দূর থেকে আনুমানিক এসির বাতাসটা ফ্রেশ বাতাসটা গ্রহণ করে সেখান থেকে সেন্ট্রাল এসি চালাচ্ছে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার বললেন যে এখানে যদি বলছে তিনটা চারটা বিদ্যুতের লাইন আছে একটা লাইন অফ হয়ে গেলে ফেল মারলে অটোমেটিক আর চালু হবে আর লাইন ফেল করলে অটোমেটিক আর চারটা লাইন যদি অটো ফেল হয়ে যায় অটোমেটিক জেনারেটর চালু হয়ে যাবে মুসল্লিরা বুঝতে পারবে না যে বিদ্যুৎ লাইন গিয়ে জেনারেটর আসলো বসে বাতিটা টিপও মারবে না মানে লাইন মনে হচ্ছে যে লাইন শেষ হওয়ার আগে জেনারেটর অন এত অত্যাধুনিক ব্যবস্থাপনা সেখানে এত নিরাপত্তার সেখানে সুব্যবস্থাপনা যেটা মানুষ কল্পনা করতে পারবে না not a matter of joke যাই হোক সেই জায়গায় বেদুইনের গাড়ি বিস্ফোরণ হলো সাথে সাথেই ঢাকঢোল পিটানো শুরুতে মসজিদে নবীতে বোমা বিস্ফোরণ হয়েছে ইন্নালিল্লাহ নামাজান মাস আল্লাহকে ভয় করো যা মুখ দিয়ে আসে তাই বলা শুরু করে না এবার শুরু হয়ে গেল বকাবাজি আর গালি গালাজ এই অমুকের বাচ্চা এই রাজতন্ত্রের পাশাটা গোলামেরা এ কি হচ্ছে এখানে এই অমুক হচ্ছে তমক হচ্ছে উমর এবং রাজি আল্লাহ তালানু বলছিলেন হাসিবু কাবলা আন তোহাসাবু আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে গ্রহণ কর ইসলামিক আন্দোলন যারা করেন তারা জানেন তাদের ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয় যারা সংগঠন করেন তাদের জীবন পরিবর্তনশীল তাদের জীবন সুবিন্যস্ত হয় সুসংগঠিত হয় লাগামহীন বলগাহীন জীবন সাংগঠনিক জীবন হয় না কেন হয় না কারণ যারা ইসলামিক সংগঠন করেন তাদের প্রত্যেক সংগঠনে ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয় কয় পাতা কোরআন তেলাওয়াত করছে কতটুকু এবাদত পক্ষে বিপক্ষে আছে আমি এবাদত করব আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে দেখাবো কেন এটা একটা প্রশ্ন পক্ষে বিপক্ষে থাকবেই কিন্তু তার মধ্যে একটা আছে আত্মসমালোচনা প্রতিদিন রাতে শোয়ার সময় আপনি আত্মসমালোচনা করেছেন কিনা যখনই আপনি ব্যক্তিগত রিপোর্ট রাখতে যাবেন তখনই আত্মসমালোচনার ঘরে টিক দিতে হবে আত্মসমালোচনা করা হয়নি এখন রাতের বেলায় ফরম পূরণ করতে যাচ্ছেন আপনি সাময়িকভাবে আত্মসমালোচনাটা করে তারপরে টিক চিহ্নটা দিচ্ছেন এই যে সুবিন্যস্ত একটা জীবন কার আকিদা কি আছে কার মানহাস কি আছে ওইটা কথা নয় ওটা ফের আলাদা জিনিস কিন্তু সাংগঠনিক জীবনটা একটা সুশৃঙ্খল জীবন হয় আর সাংগঠনিক অসাংগঠনিক জীবনটা হল বলগাহীন জীবন আমাদের দেশে তিন ধরনের সংগঠন থাকে একটা সংগঠন থাকে হল নিয়মিত সংগঠন যেটা হল নিয়মিত সংগঠন যেটা সেটা হল সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনী ডিফেন্সদের মধ্যে থাকে কিরকম সুবিন্যস্ত যে খানার চামচটা মুখে দিয়েছে আর সাথে সাথে বিউগেল বেজে উঠেছে অথবা বাঁশিতে ভূ দেওয়া হয়েছে সাথে সাথে ওইভাবে ওই অবস্থায় রেখে যেতে হবে মানে যুদ্ধের ময়দানে তাকে দিয়ে কাজ কতটুকু নেওয়া সম্ভব সেই ট্রেনিং সেখানে দেওয়া এর নিয়মিত সংগঠন যার ফলে ডিফেন্সের লোক দেখবেন সবসময় অলওয়েজ ফার্স্ট আপনার আগে সে হাজির হয়ে গেছে ডিফেন্সের লোক চট করে কোনভাবে কোন মুহূর্তে কি করতে হবে সেখানে তাড়াতাড়ি এসে দুই নম্বর থাকে অনিয়মিত সংগঠন যে যেগুলি আমরা করে থাকি বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেখানে আত্মসমালোচনা আত্মসমালোচনা যারা করেন তারা অপরের সমালোচনা করবার সুযোগ তাদের জোটে না তারাই সমালোচনা অপরের করেন যাদের আত্মসমালোচনা বলে কোনো জিনিস নেই বন্ধুগণ আল্লাহ পাক বললেন ভাই জানু আন্তুসিবু কম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম না দিবিন যখনই কোনো কমের উপর না জেনে কিন্তু কিছু কথা তুমি বলে ফেললে পরবর্তীতে যখন তুমি জানতে পারলে তখন তুমি সেখানে লজ্জিত হবে দুঃখিত হবে এক্সকিউজ করা লাগবে তা আমি তো জানি না আমি তো জানি না এটা আমি জানি না এটা আমি শুনি নাই তো শোনেন নাই তো বলেন কেন আগে শুনে বলেন রসুল্লাহ মতন কাফা বিল মার কাদিবেন যা শোনে তাই বলে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট মুনাফেক হতে হলে চারটা খাসলত লাগে মুনাফেক হতে হলে চারটা খাসলত লাগে ইদা হাদ্দাসা কাদাবা ওয়াইদা উতুমিনা খানা ওয়াইদা ইদা আয়াতুল মুনাফেকে সালাসা মুনাফেকের দৃষ্টান্ত হল তিনটা যখন কথা বলে নিদর্শন হল তিনটা যখন কথা বলে তখন মিথ্যা বলে আমানত রাখলে খিয়ানত করে আর একটা কি হ্যাঁ? ওয়াদা আখলাফা অফির হ্যাঁ? রেওয়ায়তিন ওয়াইজা খা সামা ফাজারা আর অপর বর্ণনায় আছে যখন ঝগড়া করে তখন অশালীন শব্দ ব্যবহার করে কোন লোকের ভিতরে যে অশালীন শব্দ দেখেন তাহলে ওর থেকে দশ রশি দূরে থাকবে বুঝতে হবে এই লোকটা শালীনতার খেলাফ কথা বলে এই লোক এর মধ্যে সমস্যা আছে মোনাফেকের আলামত তার ভিতর আছে রসুল্লাহ সাল্লাম বললেন এই চারটা বদ খাসলত যদি কারোর মধ্যে থাকে একত্রে যে কোনো একটা একজনের মধ্যে আছে একজন ওয়াদা খেলাপ করে কথা ঠিক বলে আর একজন কথা ঠিক বলে না কিন্তু ওয়াদা ঠিক রাখে কিন্তু একজন আছে যে চারটাই বদ খাসলতি তার মধ্যে আছে জেনে নাও সেই লোক খাঁটি মুনাফেক রসুলাম বললেন জেনে নাও সেই লোক খাঁটি মুনাফেক হতে হলে চারটা দোষ তার ভিতরে একত্রে পাওয়া লাগবে তাহলে সে খাঁটি মুনাফেক তাহলে মুনাফেক হতে হলে চারটা লাগে আর মৃত্যু পেতে হলে কয়টা লাগে কাফা বিলমার এই কাদিবা না ইউ হাত দিতে ভাই মাসান যা শোনে তাই বলে এই একটা পথ খাসলতের কারণে সে যে একটা মিথ্যুক তা বলা যেতে পারে কাজেই বন্ধুগণ মিডিয়া সম্পর্কে আর কিছু বলতে চাই না এতটুকুই বলবো নিজের জবান নিজের হাত নিজের কান এগুলি সম্পর্কে নিজেকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে অতএব সতর্ক হতে হবে আল্লাহ পাক বলছেন আউযু যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কোনো মন্তব্য করো না কাকে বললেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ তার মানে নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিচ্ছেন জানাই জানা তা বলো না জেনে শুনে ভালো করে বলো গোটা বিশ্বে গোটা মুসলিম তদানীন্তনকালে গোটা মুসলিম বিশ্বে এই আবদুল্লাহ বিন সাবাব চক্রান্তে সমস্ত মুসলিম যুবকদের মধ্যে এই অপপ্রচার চালিয়ে ওসমান আফান রাজি আল্লাহ তাল আনহুর বিরুদ্ধে একটা বিরাট এক পজিশন গড়ে তুলল যারই মাধ্যমে এই মজলুম সাহাবি নির্মমভাবে শহীদ হয়ে গেলেন বাসগৃহে যেই বীরের উমা খরিদ করেছিলেন তার টাকা দিয়ে মদিনার মুসলমানদের পানির কষ্ট যিনি দূর করেছিলেন সেই রুমা কুয়ার পানি উসমানের বাড়িতে যেতে দেয় নাই পানি না পর্যন্ত বন্ধ করেছে সেই সমস্ত লোকেরা যারা ইহুদিয়াতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমেছে তারা তো জেনে বুঝেই করেছে আর কিছু সরল মনা যুবক তারা সাহাবিদের সন্তান তারা কিন্তু এই সমস্ত সরলতার সুযোগে তারাও ভুল বুঝে ভুল বুঝাবুঝির মাধ্যমে এই সমস্ত কাজের মধ্যে তারাও জড়িয়ে পড়েছে আলী রাজি আল্লাহ তালানহু আর তার ছেলে হাসান রাজি আল্লাহ তালান এবং হুসাইন রাজি আল্লাহ দুই ছেলেকে সাথে নিয়ে আলী রাজি আল্লাহ তালানহু দুই কলসি পানি ভর্তি করে রোমা কুয়া থেকে ওসমান এমনি আফান রাজি আল্লাহ তালানহুর বাড়িতে পৌঁছিয়ে দিয়ে বললেন আমিরুল মোমিনিন আপনার বিরুদ্ধে এরা সংগ্রাম করছে আপনার পদত্যাগ দাবি করছে আপনি অর্ডার দেন আপনি মুসলিম জাহানের খলিফা আপনার এই বিশৃঙ্খলা দমন করবার অধিকার আল্লাহ এবং তার রাসুল দিয়েছেন ওয়ার্ডার দেন এত লোক লাগবে না আমি আলিয়ার আমার দুই ছেলে যথেষ্ট এদেরকে কুপকাত করে ফেলবো চোখের পর অর্ডার দেন আপনি মগের মুল্লুক পেয়ে গেছে দেশটা ওসমান এমনি আফান রাজি আল্লাহ তালা বলে আলী শান্ত হও কোন মানুষের জন্য কোন ব্যক্তির জন্য মুসলমানদের জনপদে রক্ত বইতে পারে না আমি আমাকে শান্তভাবে শহীদ হওয়ার সুযোগ দাও সেদিন ওহুদের পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন নেবী আমি এবং আবু বাকরের সিদ্দিক এবং ওমর ইমুল খাত্তাব ওহুদ পাহাড় যখন কাঁপতে শুরু করলো রসুল্লাহ সাল্লাম বলেন ওসবত হদ ফাইন্নামা আলী কেন সিদ্দিক শাহিদান হে অহুদ পাহাড় তুমি শান্ত হও তোমার উপর একজন নেবী এবং সিদ্দিক এবং দুইজন শহীদ দাঁড়িয়ে আছেন নবী পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন সিদ্দিক পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন প্রথম শহীদ উসমান ইবিন ওমর ইবুল রাজি আল্লাহ তালানু শাহাদত বরণ করেছেন আমার শাহাদত অবশ্যম্ভাবী আমাকে শাহাদতের মৃত্যু মরতে দাও তুমি শান্ত হওয়ালি কোন মানুষের জন্য কোন ব্যক্তির জন্য মুসলমানদের রক্তপাতকে আমি বৈধ মনে করছি না আমি সবুর করলাম আলী রাজি আল্লাহ তালাহ প্রথমবার বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে দিয়েছিল চলে গেছিল তারা বুঝতে সক্ষম হয়েছিল পরবর্তীতে দ্বিতীয় চক্রান্তে আবদুল্লাহ বিন সাবা আবার মুসলিম যুবকদেরকে সহিংসভাবে লেগিয়ে দিয়ে ওসমান ইবিন আফান রাজি আল্লাহ তালানু আশি বৎসরের বেশি তার বয়স এই বৃদ্ধ বয়সে কোরআন তেলাওয়াতরত অবস্থায় তার নিজ বাসগৃহে নির্মম ভাবে শহীদ হয়ে গেলেন ইন্নালিল্লাহ শহীদ হওয়ার পরেও তারা কি করেছে মানুষ যখন মনুষ্যত্ব চলে যায় তখন কি না করতে পারে একজন মানুষের দেশের আদালতে বিচার হয়েছে ফাঁসি হয়েছে বা কোন ভাবে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দেশের আইন আদালতের ভিত্তিতে এই আদালত সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে যদি সঠিক হয় তাহলে তার অপরাধ মাফ হয়ে গেল দুনিয়াতেই তিনি দুনিয়ার শাস্তি দুনিয়াতেই ভোগ করে চলে গেলেন মরা লাশ যখন বের করা হচ্ছে তার লাশকে লক্ষ্য করে স্যান্ডেল জুতা ছুঁড়ে মারতেও দেখা যায় ও মানুষ তোমরা কি পশুতে পরিণত হয়েছ তোমাদের মনুষ্যত্বটা কোথায় গেল একজন মরা মানুষকেও তোমরা ক্ষমা করতে জানো না আল্লাহ আকবর সুহান কি সব এগুলি মানুষের ভিতরে মনুষ্যত্ব বিবর্জিত যখন টেন্ডেন্সি চলে আসে বিশেষ করে খারেজি আকিদা যাদের ভিতরে থাকে তারা যে কত বড় উচ্ছৃঙ্খল এবং ভয়াবহ হতে পারে তার জ্বলন্ত প্রমাণ উসমান ইবনা নির্মম ভাবে শহীদ হয়ে গেলেন বাকিউল গারকাতে তাকে দাফন করতেও দিল না আল্লাহ আকবর ওসমান ইবিন আফান রাজি আল্লাহ তালুর জীবনের শেষটাই বাকিউল গারকাতে দাফনও করতে দেয়নি আপনি বলবেন যে আমরা তো বাকিউল গারকাতে দেখে আসি যে পরবর্তীতে খলিফা পরবর্তীতে মুসলিম শাসকগণ বাকিউল গারকাতকে এক্সটেনশন করে ওনার কবরকে বাকিউল গারকাতের মধ্যে নিয়ে নিয়েছে কিন্তু যখন দাফন করা হয়েছিল তখন তাকে বাকিউল গার্কাদের দাফন বন্ধ করতে দেয় আল্লাহ আকবর রাজি আল্লাহ আনহু ওসমান রাজি আল্লাহ আনহু যার প্রথম স্ত্রী মারা গেল রুকাইয়া রাজি আল্লাহ তালানহা আল্লাহ নবীর মেয়ে রুকাইয়া রাজি আল্লাহ মারা যাওয়ার পরে রসুল্লাহাম উম্মে কুলসুম দ্বিতীয় আর মেয়েকে বিয়ে দিয়ে ডবল দোবারা জামাই বানালেন ওসমান রাজি আল্লাহ তালানু আল্লাহ আকবর ওসমান রাজি আল্লাহ তালানু সম্পর্কে এত হাদিস বর্ণিত হয়েছে আশ্চর্য রসুল্লাহ সাল্লাম রান বের করে বসেছিলেন আবু বকরিন সিদ্দিক আসলেন ওইভাবেই কথা বলছিলেন ওমরে ফারুক রাজি আল্লাহ তালানু আসলেন ওইভাবেই কথা বলছিলেন ওসমান ইবিন আফফান রাজি আল্লাহ তালান আগমনের বার্তা শুনেই রানটা ঢেকে ফেললেন সাহাবিগণ জিজ্ঞেস করলেন দুইজন দলিল কদর সাহাবি আসলেন আপনি রান খোলাই ছিল তা আপনি ওসমান দাদি আল্লাহ তালুর খবর পেয়ে রান থেকে পেলেন বলে আমা আস্তাহি আমি কি তাকে দেখে লজ্জা পাবো না ফেরেস্তারা লজ্জা পায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আপনি বলবেন রানের উপর কাপড় তোলা নিষেধ রসুলাম বলছে গাত্তে ফাঁকে যাই ইয়া আলী গাত্তে ফাঁকে যাই আলী তোমার রানকে তুমি ঢাকো ফাইনাল ফাঁকে দামিনাল আওরা রানটা হলো এই রানটা হলো পর্দার অন্তর্ভুক্ত রানকে ঢাকো আপনি যদি কাপড় পরেন কতটুক পর্যন্ত তুলতে পারবেন নেসফু শাক মানে হাঁটুর গিরার পায়ের গিরার মাঝখান পর্যন্ত তুলতে পারবেন তার উপরে যদি তোলে সে হল ডিজিটাল পরেজগার ইজারুল মোমিনে পোশাক আল্লাহ নবী বলছেন মোমিনের লুঙ্গিটা হলো পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত উঠতে পারবে তার উপরে উঠা নিষেধ টাকনা ঢাকা যেমন হারাম পায়ের নলার উপরে উঠানোটাও হারাম একটা জানি আর একটা জানি না গিরার উপরে নয় এই রানের উপরে লুঙ্গি আপনি পরবেন এই গিরা এবং টাকনার মাঝে এটা হল সুন্নতি নিয়ম আর গিরার উপরে ওঠা হলো এটা হলো সম্পূর্ণ হারাম গিরার উপরে উঠবে না বাথরুম টাথরুম অন্যান্য হিসাব আলাদা ওখানে যায় আবার এর পরেজ গাড়ি দেখায় না যাই হোক এখন রানের উপরে কাপড় তুলতে মানা করলেন কে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি কোনো অর্ডার দেন আর তিনি যদি কাজ করেন তার বিপরীত বোঝা যায় তাহলে বুঝতে হবে সেটা রসুলের জন্য খাস রান বের করেছিলেন এটা রসুল সাল্লাহ সাল্লামের জন্য খাস সেটা তার আমল আর আমাদেরকে নির্দেশ দিয়েছেন গাত্তে ফাঁকে যায় তোমার রামকে তুমি ঢেকে ফেলো যখন কৌলি হাদিস এবং ফেলি হাদিস হুজুলি হাদিস আসছে কৌলি হাদিস আর ফেলি হাদিসের মধ্যে যদি বৈপরীত্য দেখা যায় তখন কৌলি হাদিসটা প্রাধান্য পাবে আমাকে বলা হয়েছে ঢাকতে এবার উনি খুলেছেন কেন ওটা ওনার ব্যাপার আমাকে লাগাতার সিয়াম রাখতে মানা করা হয়েছে কিন্তু উনি রেখেছেন কেন ওটা ওনার খাস আমাকে লাগাতার সিয়াম রাখতে মানা করা হয়েছে এই জন্য মানাটা আমার জন্য আর উনি যে লাগাতার রেখেছেন ওটা উনার জন্য খাস সাল্লাহু আলহি ওসাল্লাম ওয়া আখিরুদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন পরবর্তী জুমাগুলিতে ধারাবাহিক আলোচনায় বিষয়ের উপর হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ